করুন ওয়াস্তাগফিরলি ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করুন আল্লাহর কাছে মাগফিরাত তলব করুন তারপরে বলছেন আমাল এই আয়াতে আল্লাহ পাক কথা এবং কাজের পূর্বে এলএম দিয়ে আরম্ভ করেছেন শুরু করেছেন এলএম দিয়ে শুরু করেছেন যে প্রথম এলম শিখো সুরা মোহাম্মদ এলাম এলম রাহিমাকাল্লাহ তারপরে বলছেন লেখক যে জেনে রাখো আল্লাহ আপনার উপরে রহম করুন প্রত্যেক মুসলিম জন্য ফরজ মাসাইল এই তিনটি মাসলা সম্পর্কে হাসিল করা যখন হাসিল করা প্রথম ফরজ কি জানতে হবে বলছেন তিনটি কথা জেনে নেওয়া প্রথম ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর উপর ওয়াল আমাল বেহিন্না এবং এই তিনটির বাস্তবায়ন করা তিনটির প্রতি আমল করা প্রথম কথা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আন্নাল্লাহ খালাকানা ও রাজাকানা আমাদের কে সৃষ্টি করেছেন আল্লাহ এ কথা আমরা জানি